এই কিশোনার দেশ আমার এই কি বাংলাদেশ এই কিশোনার দেশ আমার এই কি বাংলাদেশ নৈরাজ্যের তীব্র দহনে ফসে যেথা বিদ্বেষ নৈরাজ্যের তীব্র দহনে ফসে যেথা বিদ্বেষ লক্ষ প্রাণের তপ্ত লহুতে অঙ্কিত স্বাধীনতা স্বদেশ জননী আজও কেন কাঁদে কাঁদে কেন মানবতা কোথায় শান্তি সাম্য মৈত্রী স্বস্তির পরিবেশ এই কি সোনার দেশ আমার এই কি বাংলাদেশ এই কি সোনার দেশ আমার নৈরাজ্যের তীব্র দহনে ফসে যেথা বিদ্বেষ নৈরাজ্যের তীব্র দহনে ফসে যেথা বিদ্বেষ স্বাধীন মাটিতে স্বাধীন মানুষ শঙ্কিত প্রতিক্ষণ সোনার দেশে লাশ হয়ে যাওয়া খুব সহজ এখন ঘাত প্রতিঘাত ত্রাস সন্ত্রাস নিত্য সমাচার নীতিহীনতার জয় জয়কার ঘনীভূত ঘোরাধা প্রতিহিংসার অগ্নিবর্ণে জাতির জীর্ণবেশ বেশ এই কি সোনার দেশ আমার এই কি বাংলাদেশ এই কি সোনার দেশ আমার এই কি বাংলাদেশ ওই রাজ্যের তীব্র দহনে ফসে যেথা বিদ্বেষ নৈ তীব্র দহনে ফসে যেথা বিদ্বেষ মুক্ত স্বাধীন দীপ্ত বাঙালি কোথাও চরে তুমি আদি চেতনার উত্তাল মোহে বাঁচাও জন্মভূমি প্রেম বোধে গড়ে তোলো ফের সম্প্রীতি বন্ধ নিশ্চল নিষ্পৃহ প্রাণে কোনো জাগাও সঞ্জীব বিভেদ দ্বন্দ্ব ক্ষমতা দম্ভ করে দাও নিঃশেষ এই তো সোনার দেশ আমার এই তো বাংলাদেশ এই তো প্রাণের দেশ আমার এই তো বাংলাদেশ এই তো সোনার দেশ এই তো বাংলাদেশ এই তো প্রাণের দেশ এই তো বাংলাদেশ এই কি সোনার দেশ আমার এই কি বাংলাদেশ এই কি সোনার দেশ আমার এই কি বাংলা